บุ๊กทูห้าสิบปอนชัชปอนชัชที่สระว่ายน้ำสวิมมิงพูลสวิมมิงพูลวันนี้อากาศร้อนอาจกรมปูดเชอาจ গরম পড়ছে เราไปสระว่ายน้ำกันไหม আমরা কি সুইমিং পুলে যাব আমরা কি সুইমিং পুলে যাব คุณอยากไปว่ายน้ำไหม তোমার কি সাঁতার কাটবার ইচ্ছে হচ্ছে তোমার কি সাঁতার কাটবার ইচ্ছে হচ্ছে คุณมีผ้าเช็ดตัวไหม তোমার কাছে কি তোয়ালে আছে তোমার কাছে কি তোয়ালে আছে คุณมีกางเกงว่ายน้ำไหม তোমার কাছে কি সাঁতারের পায়জামা আছে তোমার কাছে কি সাঁতারের পায়জামা আছে คุณมีชุดว่ายน้ำไหม তোমার কাছে কি সাঁতারের পোশাক আছে তোমার কাছে কি সাঁতারের পোশাক আছে คุณว่ายน้ำได้ไหม তুমি কি সাঁতার কাটতে পারো তুমি কি সাঁতার কাটতে পারো คุณดำน้ำเป็นไหม তুমি কি ডুব লাগাতে পারো তুমি কি ডুব লাগাতে পারো คุณกระโดดในน้ำเป็นไหม তুমি কি জলে ঝাঁপ দিতে পারো তুমি কি জলে ঝাঁপ দিতে পারো อาบน้ำได้ที่ไหน শাওয়ার কোথায় শাওয়ার কোথায় ห้องเปลี่ยนเสื้อผ้าอยู่ที่ไหน কাপড় বদলানোর ঘর কোথায় কাপড় বদলানোর ঘর কোথায় แว่นตาว่ายน้ำอยู่ที่ไหน সাঁতারের চশমা কোথায় সাঁতারের চশমা কোথায়